এসো আল্লাহ রসুলের গান গাই এসো কোরআন হাদিসের বাণী ছড়াই এসো আল্লাহ রসুলের গান গাই এসো কোরআন হাদিসের বাণী ছড়াই এসো আল্লাহ রসুলের গান গাই এসো কোরআন হাদিসের বাণী ছড়াই সত্যের আলো ছড়াতে নজিল হলো আল কোরআন সেই কোরআনে মধুর বাণী সুরের তানে আমরা ছড়াই এসো আল্লাহ রসুলের গান গাই এসো কোরআন হাদিসের বাণী ছড়াই এসো আল্লাহ রসুলের গান গাই এসো কোরআন হাদিসের বাণী ছড়াই আল্লাহ রসুলের গান গাইতে কত যে মধুর লাগে পাকপাখালির জিকির শুনে হৃদয়ে আবেগ জাগে আল্লাহ রসুলের গান গাইতে কত যে মধুর পাকপাখালির জিকির শুনে হৃদয়ে আবেগ জাগে আল্লাহ রসুলের গান গাইতে কত যে মধুর লাগে পাকপাখালির জিকির শুনে হৃদয়ে আবেগ জাগে সুরের তানের শিল্পী মোরা সুরের তানের শিল্পী মোরা সঠিক পথে আলো দিয়ে যাই এসো আল্লাহ রসুলের গান গাই এসো কোরআন হাদিসের বাণী ছড়াই এসো আল্লাহ রসুলের গান গাই এসো কোরআন হাদিসের বাণী ছড়া অসুখ যত বাধা বিপত্তি ভেঙে সব করব চুরমার করন হাদিসের আলো দিয়ে মন জয় করব সব অসুখ যত বাধা বি যদি ভেঙে সব করব চুরমা করন হাদিসের আলো দিয়ে মুঞ্জয় করব সবার অসুখ যত বাধা বিপত্তি ভেঙে সব করব চুরমার করন হাদিসের আলো দিয়ে মুঞ্জয় করব সবার চেতনা কবুল করো মোদের চেতনা অপসংস্কৃতিকে বিদায় জানাই এসো আল্লাহ রসুলের গান গাই এসো কোরআন হাদিসের বাণী ছড়াই এসো আল্লাহ রসুলের গান গাই এসো কোরআন হাদিসের বাণী ছড়াই সত্যের আলো ছড়াতে নাজিল হলো আল কোরআন সেই কোরআনে মধুর বাণী সুরের তানে আমরা ছড়াই এসো আল্লাহ রসুলের এসো কোরআন হাদিসের বাণী ছড়াই এসো আল্লাহ রসুলের গান গাই এসো কোরআন হাদিসের বাণী ছড়াই এসো আল্লাহ রসুলের গান গাই এসো কোরআন হাদিসের বাণী ছড়াই